বিশ্ব ইতিহাসে থাকবে লেখা হাজি শরিয়াতুল্লার নাম বিশ্ব ইতিহাসে থাকবে লেখা হাজি শরিয়াতুল্লার নাম যিনি গড়েছিলেন এই বাংলাদেশে যিনি গড়েছিলেন এই বাংলাদেশে যিনি গড়েছিলেন এই বাংলাদেশে ফরায় জি আন্দোলন কায়েম যেন ভাই আমার ইসলাম তোমার ইসলাম কায়েম যেন হয় আমার ইসলাম তোমার ইসলাম নঙ্গুর তলা হুঙ্কার ছাড়ো সেই মানবের যার হুঙ্কারে যার হুঙ্কারে লেজ গুটিয়েছিল বেঈমান থাকবে না আধার ছাড়ো যদি থাকবে না আধার ছাড়ো যদি থাকবে না আধার ছাড়ো যদি ইমানি হুঙ্কার কায়েম যেন হয় আমার ইসলাম তোমার ইসলাম কায়েম জানো ছিলাম অবিস্মরণীয় সেই দিন আবু বকর মিয়া রক্তে রাঙালো যেই দিন অবিস্মরণীয় সেই দিন আবু বকর মিয়া রক্তে রাঙালো যেই দিন জীবন বাজি রেখে ন্যায়ের পথে জীবন বাজি রেখে ন্যায়ের পথে জীবন বাজি রেখে ন্যায়ের পথে হাসি মুখে দিল প্রাণ কায়েম জানো আমার ইসলাম তোমার ইসলাম কায়েম জানো আমার ইসলাম তোমার ইসলাম হাসান সাহেব ওই রয়েছে জেগে শাসকের শমশির হাতে নিয়ে হাসান সাহেব ওই রয়েছে শাসকের শামশির হাতে নিয়ে হাসান সাহেবের আহ্বানে হাসান সাহেবের আহ্বানে হাসান সাহেবের আহ্বানে জেগে ওঠো মুসলিম তামাম কায়েম যেন হয় আমার ইসলাম তোমার ইসলাম কায়েম যেন হয় আমার ইসলাম তোমার ইসলাম বিশ্ব ইতিহাসে থাকবে লেখা হাজি শরিয়াতুল্লার নাম বিশ্ব ইতিহাসে থাকবে লেখা হাজি শরিয়াতুল্লার নাম যিনি গড়েছিলেন এই বাংলাদেশে যিনি গড়েছিলেন এই বাংলাদেশে ফরায় জি আন্দোলন কায়েম জানো হয় আমার ইসলাম তোমার ইসলাম কায়েম জানো হয় আমার ইসলাম তোমার ইসলাম কায়েম জানো হয় আমার ইসলাম তোমার ইসলাম সবার ইসলাম